শাহজালালার পরানার শাহ মখদুমের দেশ শাহ সুলতানের দেশ তো আমার বাংলাদেশ শাহজালালার শাহপরানার শাহ মখদুমের দেশ শাহ সুলতানের দেশ তো আমার বাংলাদেশ শাহজালালার শাহপরানার শাহ মখদুমের দেশ শাহসুতানের দেশে তো আমার বাংলাদেশ শাহজালা শাহ পরানার শাহ মগুমের দেশ শাহসুতানের দেশে তো আমার বাংলাদেশ ও দিন ইসলামের ঝান্ডা বাহি শহীদ তি তুমি এই জমিনে শুয়ে আছে এমন শতবীর সালাম রফিক বরকত জব্বার তাদের রক্তের লেশ এই জমিনে মিশে আছে হয়নি তো শেষ অকাতরে দলে দলে দিয়েছে জীবন বাসার করিম তাদের একজন অকাতরে দলে দলে দিয়েছে জীবন বাসার করিম তাদের একজন অকাতরে দলে দলে দিয়েছে জীবন বাসার করিম তাদের একজন এ যে শহীদ গাজির দেশ অলি আল্লাহর দেশ শাহজালালার শাহ পরানার শাহ মাগুমের দেশ শাহ সুতানের দেশ তো আমার বাংলাদেশ শাহজালালার শাহ পরানার শাহ মাগুমের দেশ শাহ সুতানের দেশ তো আমার বাংলাদেশ ও দিন কায়েমে অগ্রপথিক হাফিজি হুজুর দৃঢ় ইমানে চলছেন গিয়ে করেছেন সবু অসীম সাহস বুকে নিয়ে আল্লাহ শামসুল জানিয়ে দিয়েছেন আমাদের কোনটা বাতিল হ এ মাটির পরতে পরতে লুকিয়ে আছে কত মনীষী যে দেখো খুঁজিয়ে এ মাটির পরতে পরতে লুকিয়ে আছে কত মনীষী যে দেখো খুঁজিয়ে এ মাটির পরতে পরতে লুকিয়ে আছে কত মনীষী যে দেখো খুঁজিয়ে এ যে পীরি সাকের দেশ ফজলুল করিমের দেশ শাহ জালালার শাহ পরানার শাহ মাগদুমের দেশ শাহ দেশ দেশে তো আমার বাংলাদেশ শাহ শাহজালালার শাহ পরানার শাহ মগদুমের দেশ শাহ শাহসুলতানের দেশে তো আমার বাংলাদেশ শাহ শাহজালালার শাহ পরানার শাহ মগদুমের দেশ শাহ সুলতানের দেশে তো আমার বাংলাদেশ শাহ শাহজালালার শাহ পরানার শাহ মখদুমের দেশ শাহ সুলতানের দেশ তো আমার বাংলাদেশ ডট ডট অনিবাস ইন